আদি ইবনু হাতিম রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আমরা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলোকে শিকারে পাঠিয়ে দিই তিনি বললেন কুকুরগুলো তোমার জন্য যেটি ধরে রাখে সেটি খাও আমি বললাম যদি ওরা হত্যা করে ফেলে তিনি বললেন যদি ওরা হত্যাও করে ফেলে আমি বললাম আমরা তো ফলার দ্বারাও শিকার করে থাকি তিনি বললেন সেটি খাও যেটি তীর জখম করেছে আর যেটি তীরের পার্শ্বের আঘাতে মারা গেছে সেটি খেও না